উমর ইবনু খত্তাব রাজিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাহে একটি ঘোড়া দান করি সে ওটা বিক্রি করতে চেয়েছিল কিংবা যার নিকট সেটা ছিল সে তাকে বিনষ্ট করার উপক্রম করেছিল আমি ঘোড়াটি কেনার ইচ্ছা করলাম আর আমি ধারণা করেছিলাম যে সে তাকে সস্তায় বিক্রি করে দিবে আমি এ বিষয়ে নাবি সাল্লাহ সাল্লাম এর নিকট জিজ্ঞেস করলাম তিনি বললেন তুমি ওটা ক্রয় করো না যদিও তা সে একটি মাত্র দীর্হামের বিনিময় হয় কেননা সাতকা করার পর ফেরত গ্রহণকারী এমন কুকুরের মতো যে বমি করে আবার তা ভক্ষণ করে